আয়সা রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম এর চলার ভঙ্গিতে চলতে চলতে ফাতিমা রাজিল্লাহ তাল্লাহা আমাদের নিকট আগমন করলেন তাকে দেখে নাবি সাল্লাহ সাল্লাম বললেন আমার স্নেহের কন্যাকে মোবারকবাদ অতপর তাকে তার ডান পাশে অথবা বাম পাশে বসালেন এবং তার সঙ্গে চুপি চুপি কথা বললেন তখন ফাতিমা রাজিল্লাহ তাল্লাহা কেঁদে দিলেন আমি অর্থাৎ আয়সা রাজিল্লাহ তাল্লাহা তাকে বললাম কাঁদছেন কেন নাবি সাল্লাহ সাল্লাম পুনরায় চুপি চুপি তার সঙ্গে কথা বললেন ফাতিমা রাজিল্লাহ তাল্লাহা এবার হেসে উঠলেন আমি অর্থাৎ আয়সা রাজিল্লাহ তাল্লাহা বললাম আজকের মতো দুঃখ ও বেদনার সঙ্গে সঙ্গে আনন্দ ও খুশি আমি আর কখনও দেখিনি আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কি বলেছিলেন তিনি উত্তর দিলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর গোপন কথাকে প্রকাশ করব না শেষে নবী সাল্লাহ সাল্লাম এর ইন্তেকাল হয়ে যাবার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম তিনি কি বলেছিলেন